আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান সশব্দে বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে আজান শেষ হলে সামনে এগিয়ে আসে আবার যখন ইকামত দেয়া হয় তখন আবার পালাতে থাকে একামত শেষ হলে আবার সামনে আসে এবং মানুষের মনে খটকা সৃষ্টি করতে থাকে আর বলতে থাকে এটা ওটা মনে করো এমনকি সে ব্যক্তি আর মনে রাখতে পারে না যে সে কি তিন রাকাত পড়ল না চার রাকাত পড়ল এরকম যদি কারো হয়ে যায় সে মনে রাখতে পারে না তিন রাকাত পড়েছে নাকি চার রাকাত পড়েছে তখন সে যেন দুটি সাহু সাজদাহ করে